তারা ভেবেছিলেন পূর্ব পাশের মাদ্রাসার দোতলায় আপনাদের স্থান সংকুলন হচ্ছে না এই তথ্য পাওয়ার পরে তারা ঘোষণা দিয়েছিলেন প্যান্ডেলে আসার জন্য এগারোটা থেকে এখানে প্রোগ্রাম শুরু হবে এই খবর জানতে পেরে আমি আপনাদের এখানে এসেছিলাম এগারোটা দশে কিন্তু তখন এসে এখানে কোনো ব্যবস্থা দেখতে না পেয়ে আমাকে পুনরায় চলে যেতে হয়েছিল অতপর আবার আলোচনা সাপেক্ষে এখন বিকাল তিনটার সময় করা হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন মেহমানদেরকে বিদায় করতে গিয়ে কয়েক মিনিট দেরি হয়ে গেছে আমার আসতে বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিলের তিরিশ জন ভাই যারা নতুন আহলাদিস হিসেবে আমাদের ইজতেমায় এসেছেন তাদের মধ্যে সবচেয়ে যিনি বৃদ্ধ ব্যক্তি আঠারোশি বিশ্ব জাকের মঞ্জিলের খাদেন ছিলেন যিনি বাহাত্তর বছরের বৃদ্ধ মানুষটি হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়াতে অসুস্থ হয়ে পড়েছেন আমার কর্তব্যবোধের কারণে তার সঙ্গে কিছুটা সময় দিতে হয়েছে সে কারণে একটু দেরি হলো আপনারা আমাদের এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য ক্ষমা করলে আমরা খুশি হব আমি আপনাদেরকে অনুরোধ করছি মেহরবানি করে যতটুকু সময় আল্লাপাক আমাদেরকে মঞ্জুর করেছেন শান্ত অবস্থায় দুটি কথা শোনার জন্য সুযোগ দিবেন আল্লাপাক এই পৃথিবীকে পরিচালনার জন্য নারী এবং পুরুষ এই দুটি জাতিকে সৃষ্টি করেছেন আমরা উভয়ই মানুষ কিন্তু আমাদেরকে দুটি চরিত্র দিয়ে দুটি দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিত্ব দিয়ে আল্লাপাক সৃষ্টি করেছেন তার এই সৃষ্টি রহস্য আল্লাহাক নিজেই ব্যক্ত করছেন তার নিজস্ব কালামে পাকের মাধ্যমে সুরায় নেশায় এক নম্বর আয়াতে নেশা অর্থই হচ্ছে মহিলা মহিলাদের সবচেয়ে বড় মর্যাদা আল্লাপাক দান করেছেন পবিত্র কোরআনে যে তিনি নেশা অর্থাৎ মহিলা নামেই একটি সুরা নাজিল করেছেন কিন্তু রিজাল বা পুরুষ নামে কোন সুরা নাজিল করেন নাই এই সুরার শুরুতে আল্লাহাক বলছেন ইয়া নাস হে জনগণ হে মানব জাতি তোমরা ভয় করো তোমাদের প্রভুর যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একটি জীবন থেকে অতঃপর সেই পুরুষ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া একজন মহিলাকে অতঃপর এই পুরুষ এবং নারীর সম্মিলনে পৃথিবীতে অসংখ্য মানুষের সৃষ্টি করেছেন এই আয়াত দিয়ে প্রমাণিত হয় যে পুরুষ আগে সৃষ্টি হয়েছে অতঃপর পুরুষের পাঁজর থেকে আল্লাপাক মহিলাদেরকে সৃষ্টি করেছেন আল্লাপাক এজন্য মা বোনদের এবং পুরুষদের মর্যাদা এবং দুনিয়াবি জীবনে পরিচালার মানে পরিচালিত হওয়ার ব্যাপারে সমাজ পরিচালনার ব্যাপারে গৃহ পরিচালনার ব্যাপারে পরিবার পালনের ব্যাপারে সকল ব্যাপারে নীতি নির্ধারণ করে দিয়েছেন ইসলামের দেওয়া সেই সর্বোত্তম নীতিকে প্রতিষ্ঠিত করাই হলো মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ইসলামের নারীর মর্যাদা কিভাবে দিয়েছে সেগুলোর সামনে তুলে ধরার চেষ্টা পাব আপনারা জানেন ইসলাম আসার পূর্বে পৃথিবীতে নারীদের ইজ্জত বলে কিছুই ছিল না যত রকমের অত্যাচার নির্যাতন সম্ভব সবই তাদের উপরে ছিল ইসলাম আসার পরে মহিলাদেরকে আল্লাপাক সমর্যাদায় আসীন করেন তার নবীর প্রচারের মাধ্যমে আমরা ওরাফাতুল আম্বিয়া হিসাবে আমরা আমাদের সংগঠনকে রসুলের রেখে যাওয়া সেই আদর্শের অনুকূলে সাজিয়ে সমাজটাকে সেইভাবে প্রতিষ্ঠিত করার জন্যই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের দায়িত্ব চেষ্টা করা সফলতার দায়িত্ব আল্লাহর হাতে আমরা প্রথমে মহিলাদের মর্যাদা কি ইসলামের দৃষ্টিতে সে বিষয়ে আপনাদেরকে কয়েকটি পয়েন্ট আউট করে দিচ্ছি যেগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে কোরআন হাদিসের দলিল দিয়ে আল্লাপাক মানুষের সৃষ্টির মূল ভিত্তি হিসাবে মহিলাদেরকে গ্রহণ করেছেন দলিল যেটা একটু আগে আপনাদেরকে বললাম আল্লাপাক বলছেন একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যমে আমি সারা পৃথিবীতে সমস্ত মানব জাতির বিস্তৃতি ঘটিয়েছি এখানে কিন্তু শুধু পুরুষের দ্বারা মানব জাতির সৃষ্টি হয়নি পুরুষের সঙ্গে মহিলাকেও আল্লাহ পাক এখানে যোগ করে দিয়েছেন তা এর দ্বারা প্রমাণিত হয় যে মানব সৃষ্টির ভিত্তির মূলেই রয়েছে মহিলাদের অবদান এরপরে আল্লাহ পাক বলছেন মহিলাদের এবং পুরুষদের উভয়েরই ইবাদত এবং মহামলাতের সকল ব্যাপারে তাদের নেকি এবং গোনাহের সকল ব্যাপারে উভয়কেই আল্লাহ পাক শরিক করে দিয়েছেন শুধু বলেন নাই যে পুরুষ যে কাজ করবে পুরুষ তাই পাবে মহিলাদের কোনো নেকি নাই এটা কিন্তু আল্লাহ পাক বলেন নাই যাবতীয় নেকির কাজে যাবতীয় গোনাহের কাজে আল্লাহ পাক যেমন পুরুষকেও শরিক করেছেন মহিলাদেরকেও শরিক করেছেন এমনকি আমরা বলতে পারি এমন এমন কিছু ক্ষেত্র আছে যে মহিলাদের সহযোগিতা না পেলে পুরুষ সে নেকির কাজ করতে পারে না আমার পরে একটু ধরন দিই দলিটা আগে বলে দিই আল্লাহ রব বলছেন মানে আমেলা জাকারেন আও যে ব্যক্তি কোনো নেকির কাজ করবেন তিনি পুরুষ হন আর নারী হন যদি তিনি মমিন হন তাহলে আমরা তাদেরকে পবিত্র জীবন দান করব এবং এর বিনিময়ে তাদেরকে সর্বোত্তম যা দান করব যা তারা দুনিয়াতে করেছেন সুরে নাহাল সাতানব্বই নম্বর আয় বোঝা গেল পুরুষ যা করেন তিনি তার মতো নেকি পাবেন মহিলা যা করবেন তিনি তার মতো নেকি পাবেন এমন একটা যুগ ছিল যখন মহিলাদেরকে শুধুমাত্র পুরুষের ভোগের সামগ্রী মনে করা হতো তাদের নিজস্ব যে কোনো এন্টিটি বা স্বাতন্ত্র বা মর্যাদা আছে তারা মনে করা হতো না এজন্য দেখা যায় রসুলের জমানা যখন মা বোনদেরকে মসজিদে যে সালাত আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল তখন কিন্তু অনেকে চিন্তা করেছিল একই হলো মসজিদে মেয়ে লোক যাবে আল্লাহ রসুল বলে দিয়েছে তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না দুনিয়ার ইতিহাসে কোথাও পুরুষ এবং নারীকে একই ইবাদতের স্থানে এইভাবে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি মুসলমানদেরকে মামুনদেরকে আল্লাহাক এমনি করে মর্যাদায় আসীন করলেন যে তারা একই সৃষ্টিকর্তা আল্লাহাকের কাছে তাদের পুরুষদের ন্যায় তারাও যেতে পারবে এতে কোনোই বাধা নাই স্বামী স্ত্রী পরস্পরের অংশীদার স্ত্রী নারীরা অবশ্যই উত্তরাধিকার পাবে তাদেরকে কোন রকমে বঞ্চিত করা যাবে না যদিও আজকে আমরা অনেক ক্ষেত্রে এগুলো করি না মেয়েদেরকে আমরা বঞ্চিত করি অনেক সময় বোনদেরকে বঞ্চিত করি অনেক সময় সম্পত্তি উত্তরাধিকার থেকে এগুলো ইসলাম বিরোধী এই চিন্তাধারাটাই অত্যন্ত ভুল চিন্তাধারা অনেকেরই ধারণা যখন বাবার বাড়ি থেকে সম্পত্তির অংশ নিব তখন বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এই ধারণাগুলো জাহেলি চিন্তাধারা এগুলো করা ঠিক নয় হাসি মুখে পরস্পরকে তার অংশ বুঝে দেওয়াটার মধ্যেই ইসলামী হামিয়ত এবং ইসলামী নীতি মর্যাদা নিহিত আছে পরস্পরের অধিকার সমান নারী এবং পুরুষের অধিকার সংসার জীবনে পরিবার জীবনে সকল জীবনে সমান আল্লাহাক বলছেন হুন্না লেবাসুল্লাহ তুম তুম লেবাসুল্লাহ হুন্না সুরে বাঁকার একশো সাতাশি নম্বর আয়াত তারা তোমাদের পোশাক সদৃশ তোমরা তাদের পোশাক সদৃশ দুজনে দুজনের পারস্পরিক ইজ্জত মর্যাদায় সামিল স্ত্রী যদি স্বামীকে সহযোগিতা না করে স্বামী কখনোই এমনকি পাশাপ্ত সালাদ আদায় করতে পারবে কিনা সন্দেহ স্ত্রী যদি রান্নাবান্না করে ঘর ঘর কন্যা সামলা সামাল না দেয় সন্তানদেরকে যদি সে প্রতিপালন না করে তাহলে স্বামী সন্তান সামলাতে গিয়ে দুনিয়ার সব বন্ধ হয়ে যাচ্ছে এজন্য পরস্পরের সহযোগিতা ব্যতীত দুনিয়ার এই সংসার পরিচালনা কোনো ক্রমে সম্ভব নয় মহিলাদেরকে আল্লাপাক ঘরের কর্ত্রী করে দিয়েছেন আমি রাহ বলা হয়েছে নির্দেশ দাতা আমরা যাকে গৃহকর্ত্রী বলছি এই সম্মান আল্লাপাক তার রসুলের মাধ্যমে মহিলাদেরকে শুনিয়ে দিয়েছেন قال رسول الله صلى الله عليه وسلم المرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها মহিলারা হচ্ছেন তার স্বামীর সংসারের দায়িত্বশীল এবং সেই সংসারের মসউল যারা ওই সংসারে আছে অর্থাৎ ছেলে মেয়ে চাকর চাকরি যাই থাক না কেন এ সবারই মূল দায়িত্ব হলো স্ত্রীর অর্থাৎ এক কথায় তিনি গৃহকর্ত্রী এই মর্যাদা ইসলাম দিয়েছে মা বোনদেরকে এটা কিন্তু অন্য ধর্মে দেওয়া হয়নি স্বামীকে আল্লাহ আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন তুমি তোমার স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্বশীল মহিলারা যদি সন্তান পালন বাদ দিয়ে বাহিরে গিয়ে এই কামে রোজগারে ব্যস্ত হয়ে যায় তাহলে তারা দুই দিকে একত্রে সামাল দিতে পারবে না হে স্বামী তুমি পুরুষ তোমার সুস্বাস্থ্য আল্লাহ আমি দান করেছি তুমি বাইরে চলে যাও মাঠে ঘাটে কাজ করো রিক্সা চালাও জমি চাষ করো চাকরি বাকরি করো সেখান থেকে রুজি তলাশ করো আর তোমার স্ত্রী তোমার সন্তান সামলাবে তোমার ঘর সামলাবে তোমাকে দুটো রান্না করে দেবে এই সমস্ত দায় দায়িত্বতা দুজনের কর্মক্ষেত্র আল্লাহ পৃথক করে দিয়ে স্বাধীনভাবে এবং সুস্থিরভাবে পরিবার গঠনের সুযোগ করে দিয়েছেন এবং পুরুষকে নির্দেশ দিচ্ছেন আন্ততে এমাহা এজা তা وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت رواه أحمد وأبو داود بن ماجه بسند حسن হে পুরুষ তুমি তোমার স্ত্রীকে তাই খাওয়াবে যা তুমি নিজে খাবে তুমি তাকে তাই পরিধান করবে যা তুমি নিজে পরিধান করবে খবরদার কোন অন্যায় যদি তোমার স্ত্রী করেই ফেলে তাকে খবরদার কোন অবস্থায় তার মুখে মেরো না এবং তাকে কখনো গালিগালাজ করো না এবং তাকে কখনো পরিত্যাগ করো না ওরা তাহাজুর ইল্লা ফিল ব্যাট ঘরের মধ্যে তুমি তাকে শাসন করতে পারো খবরদার তাকে পরিত্যাগ করো না এই কঠোর নির্দেশ তিনি পুরুষদের উপর দিয়ে দিলেন আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ মা বোনেরা হালাল রুজির জন্য প্রয়োজনে বাহিরে যে রুজি কামাই করতে পারেন যদি পর্দার ব্যবস্থা থাকে তারা এগুলো করতে পারেন রসুলের জমানায় এগুলো ছিল করতে পারতেন এই বিষয়ে বহু দলিল আছে মাসিকার তাহারিকের নারীর মর্যাদার উপরে আমাদের যে দাঁতটা গিয়েছে আপনারা যদি সুযোগ থাকে বাড়ি থেকে এগুলো পড়ে নেবেন মা বোনদেরকে বলা হয়েছে তোমরা স্বাধীনভাবে সাতকা করবে স্বাধীনভাবে নেকির কাজ করবে স্বামীর অনুমতির ক্রমে তার পয়সা তুমি নিজে ব্যয় করবে এতে কোনো অসুবিধা নাই এমন যদি স্বামীর অনুমতি নাও থাকে স্বামীর সন্তানদের স্বার্থে স্বামীর সম্পদ ব্যয় করার ব্যাপারে স্ত্রীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আবু সিফান স্ত্রীকে আল্লাহ রসুল এমনিকে অনুমতি দিয়েছিলেন নারীদের একটি বিষয় কঠোরভাবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তাদের পরিচালক তাদের চলাফেরার ব্যাপারটা কারণ আল্লাহ পাক মহিলাদেরকে এমন আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন যে তাদের চলন বলন নড়াচড়া সবকিছুই পুরুষের নিকটে অত্যন্ত আকর্ষণীয় হয়ে যায় সেজন্য তাদের ব্যাপারে কিছু কঠোর নির্দেশ দেওয়া হয়েছে সেটা কি মাজিদ قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق سورة أعراف 33 নম্বর বলে দাও হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই আমার প্রভু হারাম করে দিয়েছেন যাবতীয় ফায়সা কাজ তাই সেটা প্রকাশ্য হোক আর গোপন হোক এবং যাবতীয় গণহের কাজ এবং যাবতীয় জেনা ব্যবচারের কাজ এবং যাবতীয় বাগাবাদ বা বিদ্রোহের কাজ প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোন রকম বেপর্দগি কোন রকম বেহায়াপনা মহিলাদের জন্য চলবে না অন্য আয়ত আল্লাহ কঠোর নির্দেশ দিচ্ছে নকুল লিল মুমিনাত ইয়াফযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن إلى آخر الآية سورة نور 31 নম্বর আয়াত হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন মহিলাদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে রাস্তাঘাটে চলাফেরা করার সময় ওই হাফাজ না ফুরু যখন না তাদের যাবতীয় লজ্জাস্থানকে যারা তার হেফাজত করে কোন কর্মেই তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে নিতান্তই যেগুলো বেরিয়ে যায় সেগুলো ছাড়া অর্থাৎ পায়ের তালু হাতের তালু মুখের কিছু অংশ এই ব্যাপারেও হাদিসে নির্দেশ এসেছে মুখ সবসময় আলগা রাখা যাবে না হজের ময়দানে গায়ে যাচ্ছে তার সত্ত্বেও দেখা যাচ্ছে মা আশা সিদ্দিকা এবং মোহাম্মদ মোমিন যখন হজ করতে গেছিলেন তখন আব্দুল ইবিন আব্বাসের ছোট ভাই ফজল ইবিন আব্বাস যখন সেখানে আসল তখন আল্লাহ রসুল বললেন তার স্ত্রীদের তোমরা পর্দা করো যখন পুরুষ লোকরা সামনে দিয়ে যেত রসুলের স্ত্রীগণ মুখে কাপড় দিতেন আবার লোকজন চলে গেলে আবার কাপড় খুলতেন অর্থাৎ মুখের কাপড় এটা যদি প্রমাণিত হয় যে মুখ খোলা সাধারণভাবে জায়জ হলেও স্থান বিশেষে এটা খোলা যাবে না কারণ নারীর চেহারাই হলো তার আকর্ষণের অন্যতম প্রধান কেন্দ্র অত বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে আল্লাহ রসুলের আল্লাহ পাকের পক্ষ থেকে তার রসুলের স্ত্রীদের জন্য বিশেষ নির্দেশ নম্বর তোমরা তোমাদের ঘরে বসবাস করো এবং জাহেলি যুগের মেয়েদের মতো রাস্তাঘাটে চলাফেরা করো না যদিও রসুল স্ত্রীদের জন্য এই আয়াতটি নাজিল হয়েছে যেহেতু কোরআনে এই আয়াতটি এখনো পর্যন্ত মজুদ আছে এটা দিয়ে প্রমাণিত হয় এই আয়াত সকল মুসলিম মায়েদের জন্য প্রযোজ্য আপনারা বাজারে ঘাটে সাধারণ মেয়েদের মতো চলাফেরা যদি করেন তাহলে এই আয়াতের বিরোধী হয়ে যাবে মুসলমানদের মহিলাদের ইজ্জত মর্যাদা নির্ভর করতে তাদের পর্দা নসীনতার উপরে পর্দা নসীন মেয়েদের সম্মান এবং মর্যাদা পর্দাহীন মেয়েদের সম্মান ও মর্যাদার চাইতে অনেক অনেক গুণ বেশি এই বিষয়ে আপনাদের চাইতে ভুক্তভোগী আর কেউ নয় আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মাতা আউন ও খায়রুল মাতায় দুনিয়ার মারাত আলিহা রহ মুসলিম দুনিয়াটাই হলো একটা সম্পদ আর এই সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেক কার মহিলারা সেই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে পুরুষ তার স্ত্রী নিকটে শ্রেষ্ঠ কারণ মহিলাদের কাছে পুরুষের কিছু গোপন থাকে না স্ত্রী তার স্বামীর যাবতীয় খবর রাখেন যে স্বামী তার স্ত্রীর নিকটে মর্যাদা সম্পন্ন ইনশাল্লাহ সেই স্বামী সেই স্ত্রী কাল কেয়ামতের মাঠে সেই স্বামী তার স্ত্রীর সাক্ষীর মাধ্যমে কাল কেয়ামতের মাধ্যমে মাঠে মুক্তি পাবে অতএব বোনদের সাক্ষীর হাতেই বলা যেতে পারে পুরুষের অনেক কিছু নির্ভর করছে অতএব বোনদেরকে আল্লাপাক এত বেশি মর্যাদা দিয়েছেন যে এমনকি পুরুষের জান্নাত জাহান্নামও অনেক ক্ষেত্রে নির্ভর করছে মহিলাদের সাক্ষ্যের উপরে এরপরে আল্লাহ রসুল তাদেরকে আরো গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনার সামনে শুনিয়ে দেব যেখানে পুরুষের চেয়ে মহিলাদের জান্নাত তো আরো সহজ করে দেওয়া হয় وعن انس قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة اذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها واطاعت بعلها فلتدخل من اي ابواب الجنة شاءت رواه ابو نعيم في الحلية وقال الالباني له شواهد ইয়ারতাবি বিহা ইলা দারজাতিল হাসান আবিস সাহিহ আল্লাহ রসুল বলছেন আলমারাত এদা সাল্লাত খামসাহা একজন মহিলা যখন পাঁচাত্তর সালাত আদায় করেন অসামাত সাহারাহা রমজানের ফরজ সিয়াম পালন করেন বা আহসানাত ফারজাহা এবং নিজের ইজ্জত যথাযথভাবে সংরক্ষণ করেন ও আতা আদবা আলাহা এবং স্বামীর আনুগত্য করেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করুক এই মহা সুসংবাদ আল্লাহ রসুল শুধুমাত্র মহিলাদেরকে দিয়েছেন পুরুষদেরকে কিন্তু দেন নাই মা বোনদেরকে বলবো ইসলামের এই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের কি করতে হবে এখন আমি সে বিষয়ে আপনাদেরকে কথা বলবো একটি সমাজকে প্রতিষ্ঠিত করতে গেলে সন্তানদেরকে সঠিক পথে গড়তে গেলে মহিলাদের ভূমিকা অত্যন্ত বেশি বরং বলা চলে পুরুষের চাইতে বেশি কারণ পুরুষ ঘরের খবর খুব কমই রাখেন তাকে অধিকাংশ সময় রুজির তলাশে বাইরে থাকতে হয় চাকরি বাকরি করতে হয় কৃষি কর্ম করতে হয় শিল্পে থাকতে হয় বিভিন্ন জায়গায় তাকে দৌড়ঝাঁপ করতে হয় এমনকি বিদেশেও যেতে হয় এক বছর দু বছর বিদেশে কাটে সে দেশে ফিরে সন্তান পড়ে থাকে তার মায়ের কাছে তাই একটি সন্তানকে গড়ে তোলার জন্য মৌলিক দায়িত্ব কিন্তু বাপের হলেও এখন পড়ে যায় মেয়েদের উপর তাই একজন মা যা পারেন একজন বাপ তা পারেন না যদিও মুসলমান নন তথাপি নেপোলিয়ান বোনাপাটের কথাটা খুবই ভালো লাগে give me an educated mother I shall give your society আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ দেব এই যে বক্তব্যটা ছিল অত্যন্ত অভিজ্ঞতা লব্ধ আমাদের মা বোনদের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে সমাজ গড়ার ক্ষেত্রে যদি তারা একটু সচেতন হন তাহলে তিনি তার সন্তানকে গড়ে তুলতে পারেন তিনি তার স্বামীকেও তার প্রভাবে প্রভাবিত করে অনেক কিছু করতে পারেন এর বহু প্রমাণ হাদিসে কোরআনে এসেছে আমাদের বাস্তব জীবনেও এসেছে দেশের পুলিশ দারোগা যা পারে না একজন স্ত্রী তা পারেন একজন মা তা পারেন তার স্নেহ দিয়ে তার প্রেম দিয়ে তার ভালোবাসা দিয়ে অনেক কিছু করতে পারেন আপনাদের নিশ্চয়ই হাদিস জানা আছে সহজের যুদ্ধের সেই খবর আমার যেমন যখন খোড়া মানুষটি এক পা খোড়া চলতে পারেন না জিহাদের ঘোষণা হয়ে গেছে স্ত্রী বলছেন হে স্বামী তুমি কি জিহাদে যাবে না রসুল জিহাদে গেলেন তুমি বাড়ি বসে থাকবে স্বামী বলছে কেমন করে যাব। আমার যে একখানা পা খোড়া আমি যে এক পায়ে যুদ্ধ করতে পারবো না চলতেই তো পারি না লাঠি ছাড়া স্ত্রী তুদীপ্ত কণ্ঠে তখন বলে দিল যদি আপনি জেহাদে না যে ঘরে মৃত্যুবরণ করেন শুনে রাখেন আমি কাল কেয়ামতের মাঠে একজন শহীদের স্ত্রী হওয়া অধিকতর ভালোবাসি একজন রুগীর স্ত্রী হওয়ার চাইতে স্ত্রীর এই শ্লেষ বাক্য শুনে ওই রুগী ল্যাংড়া পুরুষের ভিতরে তার পৌরুষ জেগে উঠল তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করলেন এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন ইতিমধ্যে খবর হলো রসুল মারা গেছেন ওই মহিলা আর ঘরে বসে থাকতে পারলেন না তিনি ছুটে চললেন ওহদের ময়দানের দিকে রাস্তায় দেখা হলো পরিচিত লোকের সাথে তারা বললেন হে অমুকের স্ত্রী তোমার বড় ছেলে শহীদ হয়ে গেছে উনি বললেন ইন্নার ইল্লাহি আবার তো এগিয়ে গেলেন আবার খবর এলো তোমার মেজ ছেলে মারা গেছে এমনি করে পর পর চার ছেলে মৃত্যু সংবাদ তিনি শুনলেন প্রতিবারই তিনি ইন্নার ইল্লাহ পড়লেন জিজ্ঞেস করলেন আমার রসুলের খবর কি অতঃপর ওদের ময়দানের কাছাকাছি যখন চলে গেছেন তখন বলছেন হে অমুকের স্ত্রী তোমার স্বামীও মারা গেছেন তখন স্ত্রী আর বরদাস্ত হতে পারেনি চিৎকার দিয়ে পড়ে গেছে রসুলের কাছে খবর গেল রসুল বললেন দেখো দেখো তোমরা দেখো কোন স্ত্রী তার সন্তানের মৃত্যু সহ্য করতে পারে কিন্তু তার স্বামীর মৃত্যু সহ্য করতে পারে না শুনে রাখো ওই মহিলা এবং তার স্বামী তার সন্তানরা সবাই জান্নাত দাসী হয়ে গেছে আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি ইচ্ছা করলে আপনি আপনার সন্তানকে জিহাদি সাহায্যে সজ্জিত করে বাংলাদেশের এই সমাজ পরিবর্তনের জিহাদি কাফেলা শরিক করে দিতে পারেন আপনার সন্তানকে যদি আপনি ওসিয়াত করেন নসিয়াত করেন যে বাবা এই যে নোংরা সমাজে বসবাস করছি যে আইয়ামের কেউ ছাড়িয়ে গেছে নারী নির্যাতন যে সমাজের প্রতিদিনের চিত্র নারী নির্যাতন যেখানে প্রতিদিন হচ্ছে যেখানে মা বোনের ইজ্জতে কোনো গ্যারান্টি নাই সেই সমাজকে পরিশীলিত সমাজে পরিণত করার জন্য হে ছেলে তোমাকে মুজাহিদের বেশে সমাজে ঝাঁপিয়ে পড়তে হবে যদি একজন স্ত্রী তার স্বামীকে বলেন হে স্বামী শুধু টাকা পয়সা কামাই করে দিলে আমি খুশি হব না এই সমাজ পরিবর্তনের জন্য যে জিহাদি কাফলে এগিয়ে চলেছে তুমি তাদের সাথী হয়ে যাও যদি আমার মা একজন ছোট্ট সোনামণিকে বলেন যে বাবা তুমি ছোট থেকেই সোনামণিদের সঙ্গে মিলে কাজ চালিয়ে যাও তোমাকে আগামী দিনে বড় হতে হবে এই সমাজ পরিবর্তনে অংশ নিতে হবে তাহলে ওই সোনামণি তার মায়ের আদেশ চিরধার্য করবে যেমন সুবিধার্য করেছিল আল্লাহ ইকবাল যেমন করেছিল মোল্লা মোহাম্মদ আলী শৌকাত আলী তাদের জীবনটা এইভাবে গড়ে উঠেছিল ভারত উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধের অকুতবায় সেনানি দুই ভাই মোহাম্মদ আলী মাওলানা মোহাম্মদ আলী শৌকাত আলী যখন ব্রিটিশের নির্যাতনে নির্যাতিত হয়ে জেলখানে আবদ্ধ হলেন তখন বৃদ্ধা মা দুই সন্তানকে দেখার জন্য জেলখানা গেটে গেলেন জেলখানার গেটের এপারে দুই ছেলে ওপারে তাদের বিধবা মা পিতৃহীন এই দুই যুবক সেদিন মাকে দেখে চোখের পানি ফেলেছিল আর বলেছিল মা তোমার স্নেহের পরশ থেকে বঞ্চিত হয়ে আজকে আমরা দু ভাই জেলখানার মধ্যে আছি তুমি গেলে দোয়া করো যেন ভারতের স্বাধীনতা আমরা এনে দিতে পারি সেদিন মা জেলখানার লোহার গেটের বিরুদ্ধে হাত দিয়ে দুই সন্তানের মাথায় হাত রেখে বলেছিল হে আমার বাবা আমি চাই না এই গোলামির দেশে গোলামের শৃঙ্খল নিয়ে তোমরা বেরিয়ে এসো আমি চাই তোমরা শৃঙ্খল ভাঙা জোয়ারের মতো স্বাধীন দেশে ফিরে আসো আমি তোমাদের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে দেখতে চাই মায়ের এই ছোট্ট একটি বাক্য দুই সন্তানের ভিতরে যে আগুন ধরিয়ে দিয়েছিল মোহাম্মদ আলী আলী পরবর্তীকালে ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দুই ব্যক্তিত্বে পরিণত হয়ে বিদায় গ্রহণ করেছেন অনুরূপভাবে আল্লামা ইকবাল বাপ মায়ের একমাত্র সন্তান বাপ অত্যন্ত আশা করে তার নাম রেখেছিল ইকবাল মানে সৌভাগ্য ইকবাল একদিন কোরআন তলাপ করছেন পিছনে দাঁড়িয়ে তার বাপ চুপচাপ কোরআন তলাপ শুনছেন ছেলে জানতো না যে পিছনে তার বাপ দাঁড়িয়ে আছে হঠাৎ করে এক সময় বাপের চোখ বেয়ে এক ফোঁটা পানি ইকবালের মাথার উপরে পড়েছে ইকবাল চমকে উঠে উপর দিয়ে তাকে দেখলো আব্বা দাঁড়িয়ে আছে তখন আব্বা ইকবালের মাথার উপরে সস্নেহ হাত বুলিয়ে বলেছেন আই ইকবাল मैं चाहता हूँ कि अल्लाह पाक तेरी जिंदगी को इकबाल मंद करे तो कुरान के खादिम बन হে ইকবাল আমি চাই আল্লাহ পাক তোমার জীবনটা সৌভাগ্যমণ্ডিত করুন এবং তুমি সারা জীবন এমনি করে কোরআনের খাদেম শেখো ইকবাল পরবর্তীকালে হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ইংল্যান্ডের হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়েছিলেন পরে শিক্ষক হয়েছিলেন তখনও তিনি এই বাপের এই কথাটি স্মরণ করে বলছেন আমি লন্ডন সফর করেছি আমি পাশ্চাত্য বিশ্বের নগ্ন বেহাবনা সভ্যতার মধ্যে লেখাপড়া শিখেছি কিন্তু আমার আব্বার ছোট্ট একটি কথা ইকবাল আমি চাই তুমি সারা জীবন কোরআনের খাদ্য ভাবে ওই ছোট্ট একটি কথা আমাকে কোনোদিনও পদস্খলন ঘটতে দেয়নি আমি আজও কোরআনের খাদ্য হয়ে আছি আমি মা বোনদেরকে বলবো যদি আপনি আপনার সন্তানকে যদি আপনি আপনার স্বামীকে আপনার স্নেহ দিয়ে আপনার ভালোবাসা দিয়ে এমনি করে দাবি করে কথা বলতে পারেন ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার স্বামী আপনার অনুগত হয়ে এই জীবনে পরকালীন মুক্তির স্বার্থে সব কিছু তারা ব্যয় করতে প্রস্তুত হয়ে যাবে যেটা আমরা হয়তো বা নাও পারতে পারি পরিশেষে আমি আপনাদেরকে অনুরোধ করছি জামাতি জিন্দগির ব্যাপারে আমাদের অনেক মা বোন আছেন তারা জামাতি জিন্দগির বিষয়ে উদাসীন আজকের বাংলাদেশে প্রায় ছেষট্টি মহিলা সংগঠন কাজ করে যাচ্ছে তারা বলতে গেলে একটি দুটি বাদ দিয়ে সমস্ত সংগঠনই ধর্মনিরপেক্ষ সংগঠন ইসলাম বিরোধী সংগঠন আমি আপনাদেরকে অনুরোধ করব বাছাই করে সেখান থেকে শুধুমাত্র ইসলামী সংগঠনগুলির মধ্যে প্রবেশ করা যারা ইসলামী সংগঠনের মধ্যে আছেন সেখানেও কিছু পার্থক্য আছে অন্যেরা যে দাওয়াত দেন আমরা কিন্তু কিছুটা ব্যতিক্রম ধর্মের দাওয়াত দিয়ে থাকি কঠিন ভাবে আঁকড়ে ধরে রাখতে পারলে কখনোই তোমার পথভ্রষ্ট হবে না সে দুটি বস্তু হচ্ছে আল্লাহ কেতাব এবং তোমাদের নবী সুন্না পবিত্র কোরআন এবং সহি সুন্না অনুযায়ী আমল করার ব্যাপারে আহিলাদিস মহিলা সংস্থার চাইতে অগ্রগ্নি কোনো মহিলা সংস্থা আজকের বাংলাদেশে নাই তাদের একমাত্র প্রতিজ্ঞাই হচ্ছে আমি আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার বৈষয়িক জীবন আমার সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সহি হাদিসের বিধান অনুযায়ী গড়ে তুলব এটুকুই এই সিদ্ধান্ত নিয়েই কিন্তু আহলেদ মহিলা সংস্থা ময়দানে নেমেছে আমি আপনাদেরকে অনুরোধ করব আহলাদ আন্দোলন বাংলাদেশের এই মৌলিক লক্ষ্য পূরণে আপনারা সহায়ক শক্তি হিসাবে এগিয়ে আসুন এবং আপনাদের মাধ্যমে এদেশে পবিত্র কোরআন এবং সৈহাদিসের বিধান প্রতিষ্ঠিত হোক এটা আমরা কিন্তু আন্তরিকভাবে কামনা করি ঘরে বাইরে সর্বত্র কোরআন এবং হাদিসের বিধান প্রতিষ্ঠিত হোক আপনার গৃহটি জান্নাতি গৃহে পরিণত হোক আপনার গৃহে শেরক বেদাত মুক্ত হোক আপনার গৃহখানা জাহান্নামের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে জান্নাতির সংস্কৃতি বিকাশ লাভ করুক এটাই আমরা একান্তভাবে কামনা করব কারণ আপনার গৃহের খবর আমরা রাখবো না ওটা আপনারই ব্যাপার সেখানকার দায়িত্ব কিন্তু আপনার আপনি যদি আপনার টেলিভিশন আপনার ভিসিআর আপনার ভিসিপিকে ঘরে রাখতে না দেন আপনার স্বামী কখনোই আপনার ঘরে এই সমস্ত ব্লু ফিল্ম ঢুকাতে সাহস করবে না আপনি যদি সাহেব রাতের বেদাতি হালুয়া রান্না না করেন আপনার স্বামী কিন্তু এই বেদাত করতে সুযোগ পাবে না আপনি যদি আপনার বাড়িতে কুলখানি চেহলামার মিলাদ মহবদের বেদাতি অনুষ্ঠান করতে উৎসাহিত না করেন তাহলে কিন্তু আপনার স্বামীও এটা পারবে না এগুলো বহু ঘটনা আমাদের জীবনে আছে আমরা বলতে পারবো কিন্তু এখন আর সময় নাই এখনই আসলে আদান হয়ে গেছে জামাত হবে আমি আপনাদেরকে শুধু অনুরোধ করে যাচ্ছি আপনি ইচ্ছা করলে আপনার গৃহটাকে সেরকম বেদাত মুক্ত করতে পারেন আপনি ইচ্ছা করলে আপনার গৃহকে শয়তানি এবং তাগুত মুক্ত করতে পারেন আপনি ইচ্ছা করলে আপনার গৃহকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আপনার স্বামী এবং সন্তানকে সত্যিকার অর্থে জান্নাতের কাফেলায় এক একজন শরীর হিসেবে গড়ে তুলতে সমর্থ হবেন আল্লাহ আপনাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের সবাইকে তার দিনের সত্যিকারের মুজাহিদ হওয়ার তৌফিক দান করুন আমিন আকুল কৌলি হাজার আস্তাকুল আলী ওয়ালাকুম বলে সাহের মুসলিমিন আপনাদের কিছু প্রশ্ন এখানে এসেছে সময় হবে আপনারা মা বোনদের সাপ্তাহিক তালিমি বৈঠকে বসার চেষ্টা করবেন সেখানে মাসিক আর তাহারিকের এবং সালাতুলের বা বিভিন্ন বইপত্র যেগুলো আছে এগুলো এক এক সপ্তাহে এক একটা পড়ার চেষ্টা করবেন আপনাদের যে প্রশ্নগুলো আমরা দেখছি এর বহু প্রশ্নের জবাব সেখানে আপনারা পাবেন সালাদ সংক্রান্ত অধিকাংশ জবাব সালাদ রসুলের মধ্যে পাবেন এরপরেও যদি কিছু থাকে সেগুলো আপনারা আমাদেরকে বলতে পারেন তো এখানে একটা লিখেছেন যে সালাদ রসুলের মধ্যে লেখা আছে স্যান্ডেলে একটা ফিতার প্রয়োজন হলেও তো আল্লাহ কাছে চাও তো সেটা কিভাবে চাইতে হবে আপনাকে স্যান্ডেলের ফিতা আরবিতে বা বাংলাতে বলতে হবে না আপনি রব্বানা আতানা ফিরদিনে হাসানা এটুকু তো বলতে পারবেন নিয়ত করবেন স্যান্ডেলের ফিতা বাস আল্লাহ পাক আপনার মনের খবর রাখেন কোনো অসুবিধা নাই জি না যোগ্যতা বাংলা কিছু বলা যাবে না আরেকটি প্রশ্ন হচ্ছে আমার স্বামীর কোনো আর্থিক অভাব অন্টন নেই আমি কি পর্দা সহকারে কলেজ মাদ্রাসা অথবা প্রাইমারিতে চাকরি করতে পারি যদি আর্থিক অনটন না থাকে তাহলে চাকরি বাকরি না করাই ভালো যদিও পর্দা করেন তথাপি এমন কোনো স্থান নাই যেখানে মহিলা পুরুষ লোক নাই আমার মনে হয় এড়িয়ে যাওয়াই বোধহয় ভালো হবে যেহেতু এসব জায়গা পুরুষ এবং মহিলা সংশ্লিষ্ট শুধু মহিলা প্রতিষ্ঠান যদি হয় সেখানে আপনি যেতে পারেন আপত্তি নাই এরপরেও যদি আপনি স্বামী না থাকে আর্থিক অনটন থাকে সন্তানদের স্বার্থে আপনি পর্দা করে চাকরি করতে পারেন অন্যত্র যদি পুরুষ থাকেও তাতেও যায় আসে না যদি আপনার পর্দা কঠিন থাকে যেহেতু আপনার স্বামী আছে এবং আর্থিক অবনটন নাই বলছেন অতএব আপনার এগুলো থেকে পরহেজ করে পরিপূর্ণভাবে সংসারের দিকে সন্তানদের দিকে মনোনিবেশ করাটাই উত্তম হবে যৌতুক ছাড়া মেয়েদের বিয়ে হচ্ছে না যৌতুক দিয়ে হলেও বাপ মামাকে আমাকে বিয়ে দিতে চাচ্ছে আমি যৌতুক দিতে রাজি নই এতে আমাকে পাপ হবে নিঃসন্দেহে পাপ হবে না বাপ মা হয়তো বাধ্য হচ্ছেন পরিবেশের কারণে আপনি যে রাজি হন নাই যৌতুকের অন্যায় কাজে এজেন্ট অথবা আল্লাহ পাক গায়েবী মদদের মাধ্যমে আপনার বিয়ের ব্যবস্থা করে দেবেন পাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না বয়স হয়ে বয়স হয়ে থাকা লোক সমাজও খারাপ লাগে এটা ঠিক বয়স বড় হোক আর ছোট হোক পবিত্রতা রক্ষা করে চলতে পারলে আপনার বিয়ে দেরি হওয়াতে কোনো আপত্তি নেই বিবাহকে ভাগ্যের লিখন নিঃসন্দেহে ভাগ্যের লিখন শুনেছে পুরুষের বাজারের হাত দ্বারা নারীকে সৃষ্টি করা হয়েছে এটা তাহারিকে হাদিসের রেফারেন্স সহ চলে গেছে এটা সঠিক কথাই তারা বলেছে যারা প্রেম করে বিবাহ করে তাদের বিবাহকে ভাগ্যের ব্যাপার এটাও ভাগ্যের ব্যাপার আমার সমস্ত শরীর বাত রোগের কারণে বেদনা করে এমনকি সালাদ আদায় যে পদ্ধতি রয়েছে তা অনুসরণের হাত পা সালাতে সঠিকভাবে রাখা যায় না যেভাবে আরাম লাগে সেভাবে হাত পা রেখে আমি কি সালাত আদায় করতে পারি সালাতে আহ ও শব্দ করলে সালাত হবে কি আল্লাহ পাক আপনাকে কষ্ট দেন নাই আপনি যেভাবে আরাম পান সেইভাবেই সালাত আদায় করবেন এতে কোনো অসুবিধা নাই আর এই আহ ও শব্দগুলো যথাসম্ভব